হৃদয়ের ব্যক্ত বেদনা দেখে না কেউ দেখে না শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া হৃদয়ের ব্যক্ত বেদনা দেখে না কেউ দেখে না শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া তোমার প্রেমে আমি পাগল দি বাজামি নবী গো পাগল দিশে হারা তোমার প্রেমে আমি পাগল দি বাজামি নবী গো পাগল দিশে হারা ভেজা চোখে নিরবধি আর কত যাব কাদি ভেজা চোখে নিরবধি আর কত যাব কাদি ছড়াব কত বিরহ জল হৃদয়ের তো বেদনা দেখে না কেউ দেখে না শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া হৃদয়ের তো বেদনা দেখে না কেউ দেখে না শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া মনের দুয়ার খুলে ডাকলে যাব ভুলে যত দুঃখ বেদনা নচেত বড় পাগলামি কেঁদে কেঁদে যাব আমি কান্না কভু থামবে না মনের দুয়ার খুলে ডাকলে যাব ভুলে যত দুঃখ বেদনা নচেত বাড়বে পাগলামি কেঁদে কেঁদে যাব আমি কান্না কভু থাম বুকে বেথার পাহাড় চইতে পারি নায়ার বুকে বেথার পাহাড় চইতে পারি নায়ার জলে কষ্ট নল হৃদয়ের তো বেদনা দেখে না কেউ দেখে না শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া হৃদয়ের অবেক্ত বেদনা দেখে না কেউ দেখে না শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া হৃদয়ের প্রেমের খাতায় প্রতিটি পাতায় পাতায় অঙ্কিত তোমারি নাম দুরুদ পড়ে পড়ে শান্তি পাই ভেতরে তাই তো পড়ি অবিরাম হৃদয়ে প্রেমের খাতায় প্রতিটি পাতায় পাতায় অঙ্কিত তোমারি নাম দুরুদ পড়ে পড়ে শান্তি পাই ভেতরে তাই তো পড়ি অবিরাম তব দর্শন দিয়ে দু চোখে দা পড়িয়ে তব দর্শন দিয়ে দু চোখে দা পড়িয়ে প্রেমেরি মায়াবি কাজল হৃদয়ে রবে তো বেদনা দেখে না কেউ দেখে না শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া হৃদয়ের তো বেদনা দেখে না কেউ দেখে না শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ ছাড়া